বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তোলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বিসমিল্লাহ রহমান রহিম সারা দুনিয়া আজ ছেয়ে গেছে অন্যায় ও অসত্যের ঘোর অমানিসায় জালিম শোষকদের খানায় বন্দি সারা দুনিয়ার শত শত কোটি মাজলুমানের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস অভুক্তের কান্না বস্ত্রহীনের সলজ্জ চিৎকার আর নির্যাতিতের অস্ফুট আর্তনাদে সর্বংশহা এই ধরিত্রীও যেন বেদনায় নীল হয়ে উঠেছে মনুষ্য আকৃতির কিছু পশুর হাতে আজ সারা দুনিয়ায় মানবতা হচ্ছে লাঞ্ছিত ও অপদস্ত মুষ্টিমেয় ওই সকল শোষকদের হাত থেকে মুক্তি পেতে আজ বিশ্বের মাজলুমানেরা উন্মুখ হয়ে আছে প্রতীক্ষা করছে এক নতুন সূর্যোদয়ের যা ছিন্ন ভিন্ন করে দেবে অসত্যের ঘোর অমানসাকে দিন বদলের প্রত্যাশায় তারা চেয়ে আছে এক দল সত্যান্বেষী যানবাজ সৈনিকের পথপানে দিন বদলের সেই প্রত্যাশাকে ধারণ করেই বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ ও খালিদ সাইফুল্লাহর এবারের যৌথ পরিবেশনা বদলে যাবে দিন অডিও অ্যালবাম বদলে যাবে দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তলম বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি টল মুষ্টি টলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জুলুম যাত নাই পড়ে মানুষ হয়ে গেছে অস্থির তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও তাকবীর জুলুম যাত নাই পড়ে মানুষ হয়ে গেছে অস্থির তোমার সুরে সুর মিলিয়ে বলবে ওরাও তাকবীর ধরা হতে চিহ্নবদের হবে হবে বিলীন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন সামনে আগাও বজ্র বেগে আর হতাশা নয় আল্লাহ তোমার সাথী আছে তোমার কিসের ভয় সামনে আগাও বজ্র বেগে আর হতাশা নয় আল্লাহ তোমার সাথী আছে তোমার কিসের ভয় তোমার জীবনের বিনিময়ে আসবে যে ক্ষুদার দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বিশ্বব্যাপী যায় শোনা যায় বিজয় ধ্বনি দিনের তাগুদকে চির বিদায় দিয়ে আসবে বিজয় ফের বিশ্বব্যাপী যায় শোনা যায় বিজয় ধ্বনি দিনের তাগুদকে চির বিদায় দিয়ে আসবে বিজয় ফের আর দেরি নয় অস্ত্র ধরো বিপ্লবী নবীন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি চলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন তোর ধমনীতে আজ বহমান বীর খালিদের খুন তবুও ছবল মেরে চলেছে ভিনদেশি শকুন তোর ধমনীতে আজ বহমান বীর খালিদের খুন তবুও ছবল মেরে চলেছে ভিনদেশি শকুন সামনে চলো স্লোগান তলো মুক্ত করো জমিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন জলদি চলো মুষ্টি তলো বাজাও জিহাদের বিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বন্ধু বদলে যাবে এই দিন